السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্বে নিয়ে এই পর্বে যা থাকছে সেটা হচ্ছে মানুষের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছার মধ্যে পার্থক্য এবং মানুষের ইচ্ছে কি আল্লাহর ইচ্ছা কি সেটা নিয়ে কথা যখন অনেক সময় বলা হয় যে আল্লাহ সবই হ্যাঁ চেয়েছেন খারাপ ভালো তখন আপনার তাইলে মানুষ বলে তাইলে মানুষ তো আপনার খড়কুটের মতো মানুষ আল্লাহর ইচ্ছে বানতে বাধ্য তাইলে শাস্তি পাবে কেন এটা অনেক মারাপতি লোকের কথা সেটারই উদ্ঘাটন হবে এই আলোচনায় হম আমরা বলছি যে বান্দার নিজস্ব স্বাধীন আমলের মধ্যে তার ইচ্ছা অবশ্যই রয়েছে সে নিজের ইচ্ছায় সে আল্লাহর আনুগত্য করে নিজের ইচ্ছায় আল্লাহর অবদ্ধ হয় নিজের ইচ্ছায় সে দাঁড়ায় নিজের ইচ্ছায় সে হ্যাঁ আপনার বসে নিজের ইচ্ছায় সে আপনার নড়াচড়া করে নিজের ইচ্ছায় সে চুপ করে থাকে কেউ তাকে এই সমস্ত কাজ করতে বা না করতে বাধ্য করেন না হ্যাঁ তবে এই যে বান্দার ইচ্ছা সেটা সবই আল্লাহর ইচ্ছার অধীন এবং তার হ্যাঁ, ইচ্ছার হ্যাঁ, নিচেই সেটা বিদ্যমান হম এবং এটা মানে হচ্ছে কি যে মানুষ হ্যাঁ মানুষ এবং তার ইচ্ছা মানুষ এবং তার ইচ্ছা সবই আল্লাহর সৃষ্টি হ্যাঁ, সুতরাং মানুষ কখনো কোনো কিছু চাইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন হ্যাঁ, মানুষ যা করবেন ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছায় হয়েছে এবং আল্লাহর সৃষ্টির কারণে হয়েছে সুতরাং আল্লাহর দুনিয়াতে এমন কিছু হবে না যেটা আল্লাহ ইচ্ছা করেন নাই আল্লাহ তৈরি করেন নাই হ্যাঁ এবং এরকম ভাবে হ্যাঁ এই বিশ্বের বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর ইচ্ছা থেকে আল্লাহর সৃষ্টি থেকে কোনো জিনিস বের হতে পারে না এবং এরকম ভাবে এমনও হতে পারে না যে আল্লাহর মালিকানা থেকে হ্যাঁ আপনার কোনো জিনিস মানে যা আল্লাহর মালিকানাদের মধ্যে হবে আল্লাহর মালিকানাধীন জায়গায় যেটা আল্লাহ চেয়েছেন হ্যাঁ, চাননি হ্যাঁ বা যেটা আল্লাহ ইচ্ছা করেননি সৃষ্টি করেননি এমন কিছু ঘটতে পাবে এরকম হতে পারে না হম হ্যাঁ, সুতরাং আল্লাহ যা চাইবেন তাই ঘটবে এবং এরকম ভাবে হ্যাঁ, কোনো বান্দা কোনো কাজ যদি করে আল্লাহ তালা যদি হ্যাঁ না চান সেটা কখনো হতে পারে না সুতরাং সবই আল্লাহর ইচ্ছার অধীন যেরকম মানুষ তার নিজের কর্ম সৃষ্টি করতে পারে না বরং এটার স্রষ্টা হচ্ছেন আল্লাহ তেমনি ভাবে মানুষের ইচ্ছা সেটাও আল্লাহর ইচ্ছার অধীনে এবং আল্লাহর সৃষ্টির অধীনে কারণ আল্লাহ হচ্ছেন সমস্ত মখলুকাতের সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং তিনি মানুষের সকল কর্ম ভালো মন্দ সবকিছুর স্রষ্টা তিনি তাইলে মানুষ নিজের ইচ্ছায় চান কিন্তু এই চাওয়াটাও আল্লাহর ইচ্ছা দিন এটাই আমাদেরকে বুঝতে হবে কারণ আল্লাহ নিজেই সুরে জুমানের বাষট্টি নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ খালিকুল্লিশাই আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং সুরের তাকুয়ের উনত্রিশ নম্বর আয়তে বলেন ওয়ামা তাশাউনা আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ হ্যাঁ কখনো চায় না যতক্ষণ পর্যন্ত না চায় সর্বজগতের পারক আল্লাহ চাইলে মানুষ চাবে নতুবা মানুষের চাওয়ার কোনো ভ্যালু নেই হম এটা হচ্ছে আল্লাহর কথা এখন হচ্ছে যে হ্যাঁ চাওয়া আর ভালোবাসা কি দুটোটা এক যখন আমরা বলে ফেললাম যে আল্লাহ চাওয়া ছাড়া কখনো মানুষের চাওয়া আপনার বাস্তবায়িত হয় না আল্লাহর সৃষ্টি ছাড়া মানুষের ইচ্ছার প্রতিপালন ঘটে না তাই এর থেকে কি বোঝা যায় যে আল্লাহ খারাপ জিনিসও চান না এটার মধ্যে ব্যাসকম রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ হ্যাঁ, ভালো কাজ ছাড়া কোনো কিছু খারাপটা যে চান না তেমনও নয় বরং এই চাওয়ার মধ্যে বেশ কম রয়েছে আল্লাহ ইমান চান মোমেন ইমান আনবে সেটা আল্লাহ অবশ্যই চান এবং তিনি কুফুরি চান কাফের এটাও কাফের কুফুরি করাও আল্লাহ চান তবে তিনি কুফুরিকে ভালোবাসেন না বরং তিনি ইমানকে ভালোবাসেন তিনি কুফুরিকে কখনো ভালোবাসেন না এবং তিনি ইমানের আদেশ করেন কুফুরির আদেশ কখনো করেন না ইমানকে ভালোবাসেন এবং সেটার আদেশ করেন এবং কুফুরির ব্যাপারে নিষেধাজ্ঞা করেন এবং সেটাকে কখনো পছন্দ করেন না সুরে জুমারের সাত নম্বর আয়তে আল্লাহ নিজেই বলেন ولا تزر وازرة وزر أخرى Esra ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور আল্লাহ বলেন তোমরা যদি কুফরি করো তাইলে আল্লাহ তোমাদের থেকে মুখাপেক্ষী তিনি কখনো তার বন্দার জন্য বন্দার পক্ষ থেকে কুফরি পছন্দ করেন না তোমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি খুশি হবেন তোমাদের উপর এবং কাউকে কারোর দোষ চাপিয়ে দেওয়া হবে না অতপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে যেতে হবে তখন তিনি তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দেবেন কারণ তিনি তোমাদের অন্তরের সকল ব্যাপার জানেন তাইলে আল্লাহর চাওয়া এবং ভালোবাসা দুটা সর্ব জায়গায় একত্রিত হয় না আল্লাহ খারাপ চান হ্যাঁ না চাইলে তো ঘুরতে পারে না আল্লাহর চাওয়া আছে কিন্তু সেটাকে কখনো ভালোবাসেন না যখন মানুষ খারাপ করতে চায় বারবার তখন আল্লাহ সেটা করতে সুযোগ করে দেন সেটাও এক ধরনের চাওয়া কিন্তু সেটাকে ভালোবাসা নয় সুতরাং ব্যাপারটা ভালো করে বোঝার বিষয় রয়েছে অনেকে এই ক্ষেত্রে পদভষ্ট হয়ে যান এই কারণে বিশ্বের বুকে হ্যাঁ, তাকদের বিষয়ক দুটি আপনার দল রয়েছে একটা হচ্ছে জাবরি আর একটা হচ্ছে কাদারি কেউ বলেন যে মানুষ একবারে মজবুর মানুষ খড়কুটের মতো যেদিকে ঠেলবে সেই দিকে যাবে মানবাধিদের অনেকে এরকম কথা বিশ্বাস করে আরেকটি হচ্ছে কাদারি যারা বলে যে তাকদের কোনো আপনার ভ্যালু নেই মানুষ যা চাইবে মানুষ তাকদের গড়াতে পারে যেরকম অনেকে বক্তব্যের মধ্যে বলার চেষ্টা করে যে মানুষ তাকদের গড়ায় মানুষ তাকদের গড়াতে পারে না মানুষ পরিকল্পনা নিতে পারে কিন্তু সেটার বাস্তবায়ন আল্লাহর ইচ্ছার অধীন এটা মনে রাখতে হবে কিন্তু আপনার যে চাওয়া প্রচেষ্টা সেটার ভিত্তিতেই আল্লাহ চাইবেন এবং সেইভাবেই তিনি বিচার করবেন এটাই হচ্ছে আসল কথা সুতরাং আমাদেরকে সঠিকটা বুঝে হ্যাঁ যেন আমরা ইমান নিয়ে মরতে পারি সেই আবেদন রেখে হ্যাঁ আল্লাহর কাছে এখানে শেষ করছি ওসল্লাহ আল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন